রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তোমার ওই নাম নিয়ে পাখি উড়ে যায় তোমারই দেখা পেতে মোর প্রাণে চায় তোমার ওই নাম নিয়ে পাখি উড়ে যায় তোমারই দেখা পেতে মোর প্রাণে চায় পিয়ারা হাবিব তব মোহন আল্লাহ পিয়ার হাবিব তব মোহন তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ রসুলুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ চিলে জবে মরণের পথগামী শুধু উম্মতি উম্মতি জপেছ তুমি থেকে ওগ মরণের পথগামী শুধু উম্মতি উম্মতি জপেছ তুমি করো সাফায়াত অগোনাবিউল্লাহ করো সাফায়াত অগোনাবিউল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ রসুলুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ রসুল্লাহ তুমি হাবিবুল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ তব নাম শুনে জপি সাল্লাল্লাহ